এভাবে না mobile mobile mobile mobile mobile Thank you. বয়ান বোঝানো যাবে না ওই ছয় বছর বয়সের পরে যখন উম্মে আয়মান আসতে তো তিন বছর ছিলেন একবারে বসে থাকতেন থাকতেন রাত কখন হয়েছে দিন কখন হয়েছে ছয় মাস পরেই আব্দুল মুক্তালের মারা গেছে তখন বয়স ছয় মাস ছয় বছর ছয় মাস তখন থেকে আবু তালেবের কেফালতে আসে আর আবু তালেব যখন মারা যায় তখন ইঞ্জিরির নবুয়তের দশম বৎসরে মারা গেছে চল্লিশ বছর ছয় মাস দশ দিন এই সময় পর্যন্ত নবুয়ত একরা যদি না বের হয় বয়স হল চল্লিশ বছর ছয় মাস দশ দিন ওই দিন থেকে নিয়ে নবুয়তের দশম বছর পর্যন্ত ছয় মাস ছয় বছর ছয় মাস বয়সের পিতা কেফালত যদি আবু তালেবের থাকে কত লম্বা কেফালত ছিল তার আমাদের সামনে কিন্তু আল্লাহ যদি এই তাল্লুকের দিকে দেখতেন আল্লাহ তো দিকে দেখেন আমি একটা কথা আপনাদের সামনে বুঝেই গেছি যে আল্লাহ আমাকেও আল্লাহ দেখায় দিতেন যে বুনিয়াদ আমাদের কাছে হলো দিন দিন থাকবে তো আমরা দাম দিব দিন থাকবে না আমরা দাম দিব না বুনিয়াদি বুনিয়াদি জিনিস আবু তালেবের কাছে ছিল না কিন্তু আরেকদিকে যদি তাকানো হয় তো আত্মীয়ার কাছে বুনিয়াদি জিনিস ছিল তো আত্মীয়ার কদর আল্লাহর কাছে আছে আছে না অবশ্যই আছে ফেরাউন থেকেও মুক্তি জান্নাত আল্লাহ দুনিয়া দিয়ে দেখা দিলেন রাতিয়ার মনের আকাঙ্ক্ষাও আল্লাহ পুরা করে দিলেন আকাঙ্ক্ষা ছিল এই জান্নাত তো আছে রানী তো আছে রাজা তো নেই মজাই বা কি হবে তো আল্লাহ ইসলামকে ইসলামের ইসলামের এর জন্য তো আম্মাজান যখন মারা গেছিলেন খাদিজা রবি আল্লাহ বলতেছিল খাদিজা তোমার সতীনদেরকে আমার সালাম দিই আম্মাজানের বউ ফেলা যে আমার আবার সতীন আমার আগে বিয়ে করতেন কাকে এটা জানলে তো আমি বিয়ে বসতাম না সুলতান বলতে আসছি খাদিজা এখনো বিয়ে করি নাই চলে গেছে তিনজন তোমার আগে জানলাতে চলে গেছে تستولى امرأة فرعون عاصية أم عيسى مريم أرسلت موسى قلت মোসা আলাহিসামের ওই বই যে দুধের দাসুরির মাল খবর দিচ্ছিল ওই বললেও হুজুরের জান্নাতের স্ত্রী আর আল্লামা নাফানির একটা কিতাব আছে ওই ইসলামের জিন্দগির উপরে তিন বলিয়ামে লেখছেন উনি হুজরতুল্লাহ আলাল আলামী ওইটার ভিতরে উনি সনদের সাথে আসতেন অনেক সনদ নিয়ে আসতেন এই তিনজনই হুজুরের জন্মের মুহূর্তে আসবেন আল্লাহ জন্ম হয় তো তিনজনই ওই ঘরে আসছিলেন আল্লাহ পাঠায় তাহলে বলতে পারেন যে স্বামী দুনিয়াতে আসতেছে এই জন্য তো বাদশাহ দুনিয়াতে আসতেছে এই জন্য আমার পূজারের উদ্দেশ্য হলো মানুষের করাবার যতই না সোসাইটিওয়ালা যতই হোক কিন্তু বুনিয়াদ কামিয়াবি হল ছাড়া কারো কোনো ভ্যালু কোনো দাম কোনো পরিচয় আল্লাহর কাছে কারণ আর ওই দিন যেটা হলো সঠিক সহিদি যার ভিতরে আসবে তার কাছে হাজারো চিন্তা কোরআন হাদিসের ভিতরে রয়েছে কোরআন তো হল ব্রেন ওয়াশ করার জন্য মানুষের ব্রেনকে ওয়াশ করার জন্য আল্লাহ কোরআনের মতো একটা মেশিন এটার ভিতরে যে তাকাপুর করবে তার ব্রেন ওয়াশ হয়ে গেছে سوزانے ہادی کے بوجھ آپ যদিও বুঝে না একটা আয়াত আমি দেখাই আপনাদেরকে إن الذين اتخذوا من دون الله أولياء كمثل عنكبوت اتخذ بيتا إن أوهن البيوت لبيت الأنكبوت الله سبحانه وتعالى واشهد إن الذين اتخذوا من دون الله أولياء আল্লাহ ছাড়া যত বড় আর ছোট জিনিসের উপরে ব্যক্তিত্বের উপরে হোক বস্তুর উপরে হোক মখলুকের উপরে হোক যার ভরসা হবে তার ভরসাটা কিরকম ওই মাকড়সার মতো যে জিন্দিগিটা খাপায়া দেয়া একটা গরবানি ঠিক না গরবানা তো মামুলি জিনিস না সে জিন্দিগি খাপায়া গরবানায় ভরসা করে বোঝা কি বানায় আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেখো আমি ছাড়া যার উপরই ভরসা হবে সেটা সেটা যত বড় ব্যক্তিত্ব হোক আর যত বড় মকলুক হোক যদি কারো ভরসা হইল ওর উপরে সে যেরকম যেরকম একটা জিনিসের উপরে ভরসা করলো যেরকম মাকড়সার জাল যেটা পুঁজিলে উঠে যায় তেমন কিন্তু থাকে না কোরআন কিন্তু বোঝানোর জন্য তাতাব্বর এই জন্য হুকুম আসছে তাতাব্বর কোরআন আমি বুঝেছি যে এগুলি আর আছি তো আসলে তীর হল কামিয়াবি অসেক চাহিদা এটা ছাড়া কারো কোনো পেলু আল্লাহ থাকে না দিন ছাড়া কিন্তু দিন মানুষের জিন্দিগিতে অজুবে আসার জন্য আবার আরেকটাও বলতে পারেন সমগ্র জগতের আছে জগৎ আছে দিন নেই কি জগৎ থাকবে সমস্ত জগতের ফাউন্ডেশন হল দিন ওষুধে আসার জন্য আল্লাহ সুন্দর জারি দিন ওষুধে আসার জন্য সহি নেহেকে ওষুধে আসার জন্য আল্লাহ দুই সম্প্রদায়কে নিজে মন্তাসব করছেন আল্লাহ নির্বাচিত শব্দ হিসেবে বোঝা যায় ওলামায় হক যে ওলামায় হক হকানি ওলামায় কেরাম নির্বাচিত وأورثنا الكتاب الذي اصطفينا من عبادنا এটার ভিতরে অনুম আছে কিন্তু ওই আয়াতে আল্লাহ খুশুস নিয়ে আসছেন আরেক আয়াতের ভিতরে শাহিদ আল্লাহর ভিতরে আল্লাহ ওই খুশুস নিয়ে আসছেন যে নির্বাচিত আল্লাহর কাছে একমাত্র গোলামায় হক গোলামায় সু আল্লাহর কাছে নির্বাচিত না এজন্য দিনের হককে ওষুধে আনার জন্য আল্লাহ নবীদেরকে নির্বাচিত করছেন আর আল্লাহ নবীদের হাকিকি ওয়ারেসদেরকে নির্বাচিত করছেন দিনকে ওষুধে আনার জন্য নেশাও দিনে বোঝা যাচ্ছে জমিনের ভিতরে বসবাসের উপযোগী ওই সময় ওই যখন জমিনের ভিতরে হায়াত আছে আর জমিনের হায়াত হল পানি পানি ছাড়া জমিনের কোনো হায়াত নেই অক্সিজেন দিয়ে জমিনের হায়াত হবে না অক্সিজেন থাকতে পারে যদি পানি না থাকে তাহলে জমিনের দিনে হায়াত নেই আর সব জিনিসের ভিতরে যে পানি দ্বারা আল্লাহ হায়াত দিচ্ছেন এ তো আল্লাহ কোরআনের ভিতরে বোঝা যাচ্ছে অমিনার মাহিকুল্লা সেই পানির দ্বারা আমরা হায়াত তো দুনিয়ার জমিনের উপরে যত মখলুক আছে সবার হায়াত হল জমিনের হায়াতের ভিতরে মুসলমান লুকাইল আর জমিনের হায়াত হইল পানির ভিতরে লুকাইল এই জন্য আল্লাহ দুইটা নিজাম পানি জারি করছেন একটা হলো আল্লাহ নিচে পানি লুকাই রেখেছেন জমিনের নিচে পানি জারি করছেন জমিনকে পানির উপরে বিছায় রেখেছেন বাতাস আলাদা আছে হাদিসের ভিতরে আছে লাম্মা পুতিতাতিল আরদু আলা মাদি জামান যখন পানির উপরে জমিন বিছানো হয়েছিল জমি ইয়ালাতিন হেলতে শুরু করছে পাহাড়কে আমরা এই জন্য সমুদ্রের পাশ দিয়া দেখবেন যত দেশ আছে সব দেশের ভিতরে পাহাড় আছে এটা নিজাম এটা আল্লাহ নিজাম আল্লাহ নিজাম এই জন্য জমিনকে চারিভাগে ভাগ করছে জমিনকে চারিভাগে ভাগ করা এটা একটা মধ্যখানের একটা কথা বলতেছি চারিপাশে বাক্য করার কারণে আপনাদেরকে ঘুরলে দেখবেন আপনারা জমিগুলো ইম্মা সহারাই ইম্মা সহারাই সহারাই সহারা ইম্মা জীবাণী এখানে জীবাণ পাহারা আরেকটা হলো সমতল একটা হলো সমতল আরেকটা হলো সবুজ শ্যামল যেখানে সবুজ শ্যামল এখানে হানাফি আর যেখানে পাহারাই ওইখানে মালিক থেকে মালিক ভিতরে পাহারাই পুরা পাহারাই ফতুয়া পাবেন আর যেটা হলো জীবাণী যত এলাকা জীবাণী পাইবেন এখানে সব সাথী মনে হবে আর আপনার সমস্ত যেখানে ওইখানে দেবেন হাঙ্গরি মনে হবে বাদ করে আমার ঘুরা আমি ঘুরা আপনাদের এই নলেজ আমার হয়েছে যে ঘুরা দেখি যে এটার ভিতরে আল্লাহ পাখি চার চার জায়গায় আল্লাহ আর চার শেখা আপনি করলে দেখবেন চার শেখার ভিতরে চারটারই ঘেরান আছে এই জন্য আনিবের ছাড় নেই সবুজ তো এখানে ছাড় নেই সিদ্ধ না পুরা পুরা ছাড় নেই মালিক মোজাবের ভিতরে লম্বা ছাড় যাবে এইখানে কাপড় উঠলে কোনো অসুবিধা بجے گیس نیتا ہمارا جاری کرتے اور ہائر نیتا দুই নেতা যখন মনকাতে হয় নিচের নেতামে কমে আসলে উপরের নেতাম দিয়ে নিচের নেতাম পুরা করা হয় লেয়ার যখন পানি কমতে থাকে তো বৃষ্টি যখন হয় আবার লেয়ার উপরে নিয়ে আসে এটাই তো সিস্টেম কি বলেন হ্যাঁ এটাই সিস্টেম ঠিক দিনের জন্য আল্লাহ আব্বাকে নেতাম কায়ন করছেন দিন মজুদে আনার জন্য এটাও আল্লাহ আব্বাক এই নিজামই কায়েম করেছেন এই জন্য আমাদের দিনে হকের বুনিয়াদ হল উপরের নিজাম এটা হল উপরের নিজাম وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى এটা হল উপরের নিজাম আর নিজের নিজাম হইল দাওয়াত নিজের নিজাম হইল দাওয়াত এই জন্য দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত দুইটা পরীক্ষা চলে আসে মনে কিছু নিয়ে না বোঝার জন্য মোটা করার জন্য দুনিয়া শুরু থেকে একটা নিজাম দুটা নিজাম চলে আসতেছে দিনকে অজুদে আনার জন্য একটা হলো সুলাহাদের নিজাম আর একটা হলো নবুবতী নিজাম সুলাহাদের নিজামের টার্গেট হল ব্যক্তি নবুয়তি মেহেন্নতের তার নবীদের টার্গেট হয় উন্মত ব্যক্তি না হজব হইল ব্যক্তি ব্যক্তি হয়ে কিন্তু নবুয়তের হজব হইল হজব হইল উম্মত ঠিক হয়ে যাবে উম্মত উম্মতকে ঠিক করতে হবে আপনারা সবাই আমার বন্ধু মানুষ জন্য খোলাখুলি করছে এই জন্য সুলাহাদের জিন্দিগি করলে আর নবতী জিন্দিগি করলে আসমান জমিনের পার্থক্য পাওয়া যাবে আসমান আমি আপনাদেরকে সুলাহাদের জিন্দিগিতে পাওয়া যাবে যে বৎসরের পর বৎসর এসারের উঁচু দিয়া বজর করা কিন্তু নবতী জিন্দিগিতে কোথাও পাওয়া যাবে না এসারের উঁচু দিয়া বজর আপনারা বহুত আছেন এখানে হাদিস পড়ান নাই উদ্যোগিয়া কিন্তু সুলাহাদের জিন্দিগিতে আছে উদ্যোগিয়া যুগ দর যুগ করছে সুলাহাদের জিন্দিগি আছে বৎসরের পর বৎসর ছাত্র খাইছে জিজ্ঞাসা করছে দিল্লি শক্তি রহমতুল্লাহ রেখে ছাত্র কেন খান বলে রুটি চাবাইতে আর ভিতরে সত্তর বা সোবানুল্লাহ বেশি পড়া যায় কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ কোনদিন ঠাকুর গুলা খায় না এই কথা বুঝা সুলাহাদের জিন্দিগি পাওয়া যাবে রাতকে রাত কাটায় দিচ্ছেন আমাদের ভিতরে কিন্তু হুজুরদের জিন্দিগিতে সবচেয়ে বেশি যেদিন নামাজ পড়ছেন রাত্রে ওই দিন পনেরো এক রেওয়ায় দ্বিতীয় কোনো রেওয়ায় দ্বিতীয় কোনো রেওয়ায় নেই তুলাহাদের জিন্দিগিতে আছে রাইতে এক খতম দিনে এক খতম কিন্তু হুজুর জিন্দিগিতে কোনো দিন নেই এক রাত্রে এক খতম করতে আছে হ্যাঁ? কিন্তু সাফি রহমতুল্লাহ রমজানে একষাটটি খতম করতেন সুলাহাদের জিন্দিগি আর রঘুবতের জিন্দিগির হতক ভিন্ন সুলাহাদের জিন্দিগি মোতালা করলে নবতী জিন্দিগি মোতালা করলে আসমান জমিনের সরব দেখা যায় কেন সুলাহাদের জিন্দিগির টার্গেট থাকে ব্যক্তি ঠিক হয়ে গেছে নবতী জিন্দিগির টার্গেট থাকে উন্মত ঠিক হয়ে গেছে উন্মত ঠিক নবীর দোষ থাকে উন্মতের পিছনে সুলাহাদের জিন্দিগির দোষ থাকে ব্যক্তির পিছনে জন্য নবীদের কাছে সময় নেই যে লম্বা লম্বা কোনো কোনায় বসে থাকবে না কেননা নবীরা বাটির ভিতরে থাকে বাটি বাটি ছিলেন তো বাটির ভিতরে থাকে এই জন্য হুজুরের আসমানের দুই বিপদ জমিনের দুই বিপদ হুজুরের আসমানের দুই বিপদ যে দুই বিপদের মোকাবেলা করার কেউ নেই কোন মালায় কেউ নেই জিবরিও নেই হামিল হামিল আছে আরো নেই জমিনে উচ্চতনের দুই সিপত এটারও মোকাবেলা করার মধ্যে কেউ নেই উচ্চতনের জমিনে দুই সিপত হইল লাগান দায় মানে দায়মান দিকে মোতাবাদ মিলাল আসান দায়মান থেকে চব্বিশ ঘন্টা ফিকিরের ভিতরে বসে করা চব্বিশ ঘন্টা ব্যতীত এরকম ব্যতীত এরকম ব্যতীত এরকম ব্যতীত যে জিবিলকে শতবার তর্পায় আত্মান্তিকা নিয়ে আসতে দেখায় যে আমার বন্ধুকে জিজ্ঞাসা করো সে এই অবস্থা কেন আচ্ছা, না আসলে আছে না আমার বন্ধুকে জিজ্ঞাসা করো যে তার আল্লাহ অবশ্য জানে তারপরে জিজ্ঞাসা করছে আমার বন্ধুকে জিজ্ঞাসা করো তার এই অবস্থা কেন তো বন্ধুর জবাব কি ছিল ঘর হাসানো পাতে মা জবাব কি ছিল ছোট জায়গায় জবাব আছে কি ছিল আমার উন্মত আমার উন্মত আমার উন্মত আমার উন্মত আমার অথচ অনুষ্ঠান হান্তান উদ্যানকে কলিজার টুকরার চেয়েও বেশি কলিজার চেয়ে ভালোবাসতেন নিজের করতেন সাইয়েদুল আমিয়ার মাকাম কোথায় কিন্তু সে ঘোরা হয়ে দুই নাতিদের দিকে চড়ে ঘরের ভিতরে করলেন জেহাদের দিকে আসছে ক্লান্ত ফিরে আসছে দেখতে হাসান হাসান গলিতে খেলতেছে ফেলতেছে তো হুজুরাম দিচ্ছে যে আওয়াজ লাগে যে স্বর হাসান হোসেন দিচ্ছে চোখ তো হুজুর একবার এই গলিতে ঢুকে একবার ওই গলিতে ঢুকে পৃথিবীতে দৌড়াইতেছেন হুজুরের ধরো ধরো ধরো ধরো সাহাবা দেখতেছে এটা স্কুল খেল হইতেছে কসম খোদা আরো দেখতেছে মদিনার গলিতে এটা স্কুল খেল হইতেছে এত তো কিন্তু উনি হাসান হোসেনের দিকে ছিল না কাজের নাই কোন রেওয়ায়াতে নেই রক্ত বেরিয়েছে কেন রক্তের উপরে আল্লাহ রসুলের কন্ট্রোল নাই কাদার উপরে আল্লাহ রসুলের কন্ট্রোল আছে ওই দিন যদি চোখে পানি আসতো আজকে এই কেউ চোখে দেখতো না চোখে পানি আসে নাই কিন্তু ফাতেমার ঘরে যখন গেছেন এমদান বিন হুসাইনকে জিজ্ঞাসা করছে আব্বা আপনি একা না কেউ আসবে বলে মমকার আছে আরবের সর্দার পর্দা করার মতো কাপড় আমার কাছে নাই এমরান কিন্তু নিয়ে আসলেন কাপড় আমার কাছে নেই পর্দা করবো কি নিয়ে আপনি হয়তো দিলাম উপর দিয়ে মা পর্দা করে ভিতরে ঢুকছে কেন জ্বর ছিল ফাতেমা রবি আল্লাহ জ্বর ছিল ওইখান দেখতে গেছে জন্য মেয়ে বসতে এইখানে গান ওই চাদর নেই চাদর তো আমাকে আল্লাহ চোখের পানি শরীর তো কান্না দেখা বলতেছে আব্বা এইভাবে আর করতে চলবে মাকে বলে একটা টাকা নাই ঘরে কিন্তু একটা ওষুধ আনবো কয়েকদিন ধরে ঘরে কিচ্ছু নাই এটা বিধি পর্যন্ত নাই যে চাপাবো এইভাবে কতদিন চলবে চোখের পানি ধরে রাখতে পারেন না মেয়ের গালের উপরে টাইম গাল দিয়া চোখে কাঁদতেছে দিয়ে আল্লাহ দেখতেছেন আর ফাতেমাকে জিজ্ঞাসা করছেন যদি ফাতেমা চায় আল্লাহ এই মুহূর্তে ঘরকে সোনার চান দিকে ঘুরে যদি চায় আর যদি চায় জান্নাতের মেয়ের সন্তান কি হয়ে যাবে তাহলে এই তো রেডি আছে কোনটা চায় জিজ্ঞাসা করছে মা কোনটা চাও তো ফাতেমা রহিমার জবাব দিতে রবি তুমি আখের আগে রবি তুমি আখেরা আখেরাত নিয়ে রাজি হয়ে গেছে کیا کرتا মেরে میرے মেরে میرے بھائیوں میرے এই জন্য আমি বলতেছিলাম সুলাহাদের জিন্দিগি মোতালা করলে আর নবুতি জিন্দিগি মোতালা করলে আসমান জমিনের ফরক পাওয়া যায় কিন্তু নবুতের ক্ষেত্রে তো সময় থাকে না যে এক জায়গায় বসা গেল শব্দগুলা বললে আপনার যদি খারাপ লাগবে কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি মনে জমি বলে এক হাজার থাকবে আর এক হাজার করতে পারবে যেরকম জীবিত গরম ভিতরে দিলে ছটপট করতে থাকে এরকম উন্মতের ভিতরে ছটপট ছটপট ছটপট করতে আর হুজুরের সমস্ত নবীরা তো কেউ নবীর মুসাহেদা হুজুরের তো আমরা নবীর মুসাহেদা চোখে দেখা আছে জান্নাতে কি আছে জাহান্নামে কি আছে পূর্ণ জগতে কি আছে প্রত্যেক কাঠিতে কি আছে দেখে আছে তার এক্সেরাম তো হাজারো কোটি গুণ বেশি অন্যান্য নবীদের এজন্য নবতী জিন্দিগি নবীদের হজব হয় মনে কোন ব্যক্তি না আর এই মেহান্ন তুই মেহান্ন দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত চলে আসতেছে কেমন পর্যন্ত চলবে صلاحة الضرر تخلص اللغو في الضرر صلاحة الضرر تخلص হুজুর সাল্লাম যখন দুনিয়া আসছে তখনও চিন্তা ছিল চিন্তা করলে দেখা যায় সুলাহাদের দ্বারা আব্দুল্লাহ সালামের জিন্দিগি করলে তো সুলাহাদের দ্বারা মেহান্ন চিন্তা ছিল কাবিন জিন্দিগি করলেন যাকে তার ইশারা করে বলছিল আমান আল্লাহ আমান যদি এইটা মুসলমান হয়ে যায় এই সম্পদ মুসলমান হয়ে যাবে কাবিন আসবারের জিন্দিগি করলেন আসবার আর ভগবানের জিন্দিগি করলেন হ্যাঁ ওই মক্কার ওই ব্যক্তির জিন্দিগি করলে ওই ব্যক্তি জানতে থেকে খাদিজা রবি আল্লাহ জিজ্ঞাসা করছিল ওরা তাদের নব্বরের জিন্দিগি করলেন ওই মেহারিমা ছিল কিন্তু মেরে দুস্থ মেরে দুস্থ ওই নিজাম যখন বন্ধ হয়ে গেছে উপরের নিজাম নিচের নিজাম যখন বন্ধ হয়ে গেছে অতি মুনকাতে বারেসে অতি বন্ধ অতির বারেস বন্ধ আর নিচের দাওয়াতের নিজাম যখন বন্ধ তো দুনিয়ার ভিতরে বিঘাত চলে আসবে এজন্য উপরের নিজাম হল ওই আর নিচের নিজাম হল দাওয়াত নিচের নিজাম দাওয়াত কিন্তু দাওয়াত নেহজে নবুয়তে দিতে হবে নেহজে নবুয়তে দাওয়াত যখন নেহজে নবুয়তে হবে তখন মানুষ ভিতরে হায়াত হবে হায়াত হাকিকি হায়াত পানির ভিতরে থাক না ইনসানিয়তের হাকিকি হায়াত হল দিনের ভিতরে এই জন্য ওই কিলা আমি চোখে দেখছি যে কিলা খালেদ রবি আল্লাহ তালাম একা হাতা একা তার দেওয়াল গুলা এখনো বলে রুমে যে কত লক্ষ লোক আসতে পারে গাড়ি দেওয়ালগুলা এই আপনাদের মসজিদের দেওয়ালের মোটা যখন বলছিল যে খালের কি এত ফাঁকা কি করবো কি আমার মশলা যদি মানো ফালকুলি আমারে উঠাইয়া টিকা মারো ঠিক না কিন্তু আমি সব কি বলছিল খালেদ এটা সম্ভব না বলতে কত লক্ষ শূন্য আছে খালেদ জানি না তোমাকে তুমি ধ্বংস করবে তো খালেদ রজিয়াল্লাহ জবাব ছিল কুল্লু সব আমাকে ওটা আমি মানতে পারবো না তো নিজে নিজেকে সাহায্য ফটো খুলে দেওয়ার শব্দ কি ছিল তোমরা শান্তির সাথে জমা করতে ঢুকবো আমি তাই করে সবাই এই জন্য উনি যখন মারা যায় খালেদ আল্লাহ যিনি গোসল দিতে ওনার রেওয়ায় খালেদেরও রেওয়ায় আছে খালেদ আল্লাহ মা তারা ওয়ালা বদুয়া আমি কোনো জায়গা ছাড়ি নাই কোনো বদুয়া ছাড়ি নাই ইল্লা থাকতাম তো আমি আমার আগে করছি আসলুবা শাহাদতকে পাওয়ার জন্য কিন্তু তো মুক্তা না খা তো উটের মতো ঘরের ভিতরে পড়ে হল সে বলতে তিনশো সত্তরটা তিনার তলার দাগ পাইছি প্রত্যেকটার ভিতরে ইয়াদ প্রত্যেকটার ভিতরে মানুষের আর হাকিকি মোতালেবাও ইনসান তিনি ওয়াহের পরিচয় তিনি ওয়াহের পরিচয় ওয়াহের মূল্য পাওয়ার বস্তু বালাম বাউরের চিন্তা আমাদের সামনে না কিতাবে বালাম বাউরের চিন্তা কত বড় আশীর্বাদ আর শয়তানি কি কোন বড় আলেন কিতাবের সাপ এক এক আকাশে তাকে এক এক নামে ডাকা হচ্ছে তার আবাদতের পরিধি লেখা আছে কোনখানে কতটুকু আবাদত করছে এটা পর্যন্ত লেখা আমার কাছে বাদলিল আছে প্রথম আকাশে আবেগ দ্বিতীয়টায় তাহেক তৃতীয়টায় আবেগ চতুর্থটায় তাকি পঞ্চমটায় বলি ষষ্ঠটায় খাতেন সপ্তমটায় আজাদি অকিল আরশি মকতুবুল ইবলিস ওয়াহুয়া কাফিরুন আন আকিদাতিহি পুণ্যনা ধরো তিনি হলো হায়াত আচ্ছা ভিতরে হায়াত আনার জন্য আল্লাহ দুই সম্প্রদায়কে মন্তাকাত করছেন নিজে ওলামায় খায়া বলতে পারে খায়া যে আমরা আকাশে নির্বাচিত জমিনে না আরো সোয়ারা আমাদেরকে নির্বাচন করবে আরো সোয়ারা চুনা চুনা আমাদেরকে নির্বাচিত করছে এই জন্য আল্লামা মাক্তাসি লিখলে কাপা বিনা আয়াতম আমাদের জন্য একটা আয়াতই যথেষ্ট বলতে কোন আয়াত شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط ওই দেশে যেটার ভিতরে আল্লাহ বসা শাহাদতের সাক্ষী চলতেছে আল্লাহ কান দিয়ে আমাদেরকে পাশে বসায় দিতে তোমরা সামনে থাকবা কই ডাইনে থাকবা কই কমে থাকবা কই তোমরা আমার পাশে এসে এই উনি কিঙ্কর করেছে কথা বিনা আমাদের জন্য একটা যথেষ্ট যে আল্লাহ পাশে আমাদেরকে বসায় ওলামায় হাম এর জন্য মেরে দোস্ত দাওয়াত হল বুনিয়াদি নেতা বুনিয়াদি নিজাম আর এটা সবচেয়ে বড় আহাল হল নবীরা দ্বিতীয় আহাল হল ওলামায় ইসলাম চব্বিশ পর্যন্ত দাওয়াত নতুন নিজেকে চলতেছিল দুনিয়ার ভিতরে দিন প্রসার হতেছিল দিন রাজ্যের তাপা দিন রাজ্যের হয় আমি কেমনি আপনাদেরকে বোঝাবো বলেন আমরা কি এলেনের ওয়ারে না নদীর প্রতির লোভে মাতিরতা সারের ওয়ারে বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি এলেনের ওয়ারে না আমরা নদীর চোখের লোভে মাতিরতা সাহারের ওয়ারে ওয়ারে যেটার ওয়ারে কি বলে বুঝুন نصرت بالروم مسيرة شهر وارث نامرا ما وارث وارث لا كان বিনা সন্দেহে আমরা ওয়ারিস এর জন্য একটা জমানা ছিল আমাদের কদর ছিল কিমত ছিল আমি বলি মাঝে মাঝে যে জমানার বাদশাহ পর্যন্ত ওরা আমাদের পূজা উঠানো নিজের সাহাবাত মনে করতেন আমার কাছে দলিল আছে হলিয়া তো লাউলিয়া বোঝা দেখে মালিক ইবনে মারোয়ার হোজাই ইবনে জুতা বুকের ভিতরে নিয়ে তারা আছে মন্ত্রী পরিষদ করতে কি করতেছেন জুতা বুকে বলতাম এলেনের কদর করতে কি কথা বলছি না জানো তার জুতা হারুন রশিদের মতো ব্যক্তিকে পাহাড়ুনের মতো ব্যক্তি রাস্তায় খাড়া করায় আমার নিয়োগ করতেছে হারুন কি বলতেছে দিদিয়া বাহরুন দিদি গুরুর বলুক তাহলে আরো বল তার ভিতরে দিলের ওয়াশ হয়ে গেছে দিলের ওয়াশ লুট ঢুকবে দিল ওয়াশ হবে হারুন রশিদের নিজের কথা আলা এরা ওই ব্যক্তি ওলামায় গ্রাম ওলামায় হাম ইয়াকুমা আলা উলু বিল তারা মানুষের দিলের ভাষা ও নাকু রিজাল নাকু মহালা আসলাম রিজাল আমরা মানুষের শরীরের বাচ্চা লাউ টাকা সামনালা আলাদনা ইয়া দুবাইরা আমরা যদি এদের সাথে টক্কর লাগাইতে যাই আমরা পাশ পাশ হয়ে যাবো আমাদের পুরো অস্তিত্ব থাকবে না কিরকম শিক্ষা হারুন রশিদের দিনের উপরে বসা ছিল কিরকম শিক্ষা বসা ছিল বলেন উঠান নিয়ে আসেন আপনি কদর ছিল কিমত ছিল কেননা হাতে হাতে ছিল চাবি ছিল এই জন্য আল্লাহ বিলকিসের কিসলা দিয়ে আমাদেরকে কিসলা শোনানো মস্ত ছিল না আল্লাহ তাই যে আল্লাহ এই কথা কোরআনে আনতেন না আল্লাহ সামান্য আলিম পাতার এলেন ছিল সুলাইমান আল ইসলামের জমানার আলেমের কাছে আলিম পাতার এলেন তো থাকবো আর কি থাকবো কি বলেন হ্যাঁ কি করবো হ্যাঁ সেটা ওনার পরে তো আরো লক্ষ নদী লক্ষাধিক নদী আছে ঠিক না যদি সনদ দেখা যায় সনদ হুজুরস্তান থেকে আগমার ইসলাম পর্যন্ত সনদ দেখা যায় তো সুলাইমান আল্লাহ ইসলাম ওনার আগে কয়জন নবী দেখেন সনদের ভিতরে হুজুরের সাজারের ভিতরে দেখেন কয়জন নবী অল্প কয়জন ওনার পরে তো লক্ষাধিক নবী তো ওনার জমানের আলিমের কাছে তো আলিফ পাতা এলেন ছিল কিন্তু আলিফ পাতা আল্লাহ এলেন কি বলবেন স্যার আমাদের কাছে কি এলেন এরকুল নবুয়া কি বলা আমাদের ওই আলিম পাতার এলেন যদি বলতে পারে আনা যদি কাছে এই ক্ষমতা থাকে আল্লাহ আমাদের ব্রেন ওয়াশ করতে চাই আল্লাহ আমাদেরকে পুজিয়ে চাইতেছে আল্লাহ আমাদের ব্রেনের উপরে পরাঘাত করতে চেয়েছে আমাদের ব্রেনের সুয়ারকে আল্লাহ ফাটতে চেয়েছে যে তোমরা তো ধরবে না আমি কোরআনের মাধ্যমে ফাইরা দিতে চেয়েছি তোমাদের দরজাকে ফাইরা দিতে চেয়েছি তোমরা দেখো তিন তোমরা চিন বলতে আমার আনতে তিন ঘন্টা লাগবে আমি চারবার দেখি দপ্তে দেখি যাতা আপনি দপ্ত নাই খুবই আছে যাতা আসবে আমি ছবিও নিয়ে আসছিলাম এটা তো ছোট কথা না ঠিক না কি বলেন এই চারটার সমান হবে আল্লাহ ইসলাম করতেছে ওয়ালা কি বলতেছে যে আমি চোখের পলকে নিয়ে আসি আর নিয়ে আসা দেখা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছে তোমাদের এখানে তাপত হইল এটা কিন্তু তাপত কখন আসবে গুলি তাপা ওই সময় জহের হয় হ্যাঁ যখন সে মেদিনে ঢুকে মেসিন আবার বন্দুকে ঢুকে তারপরে যখন টিকা নামানো হয় তারপরে যখন টিকা ঠিক মতো এটাকে করে টিকা যখন নামানো হয় তখন ছোট গুলি তার আসল খেতে খায় সত্য তো হ্যাঁ মেলারে দেখায় না দেখায় না এই জন্য মেহেদি নতুনদের উপরে যারা আসল হক যারা আসল এটার মালিক যারা আসল জিম্মাদার তারা যখন নেহজে নবুয়ের উপরে লেহাজা শুরু করবে তখন তিন জিনিস এদের সাথে হবে আমি যা বলতেছি না আল্লাহ আমাদের সাথে নেই না আল্লাহ আমাদের সাথে আছে এটা সত্য কিন্তু তিন জিনিস একই সাথে হবে ওই সময় আল্লাহ কুদরত কুয়াত আল্লাহ কুদরত কুয়াত আল্লাহ কুদরত কুয়াত আল্লাহ আল্লাহর কুয়াত আল্লাহর কুদরত তিনটা একই সাথে হবে এই জন্য নবতী জিন্দগি মোতালা করে দেখেন তিনটাই একের সাথে চলতেছে জিবরে আবু বকর চিন্তা করো না কি চিন্তা করবো না ইন্দাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে কুদরত ওই যে দেখো বাসা আদি বানায় ফেলেছে বাসা এটা কুদরত না হ্যাঁ কুদরত তো ডিম পাচ্ছে মাকড়সার চাল কপুতর বসা রয়েছে কুদরত ওই যে দেখো কুদরত সামনে থাকা এখন কি বলে এখন বাকি কি বলে কুবত বলে কুবতের মুজাহারা দেখতে চাও এটা কুবত হইতে পারে এটা কুদরত হইতে পারে সাপে ঢোসা দিতে তো লব লাগা গেছে এটা কুয়ত হইতে পারে এটা কুদরত হইতে পারে এটা কুয়তের দিকেও নিতে পারেন এটাতে কুদরতের দিকেও নিতে পারেন এটাতে কুয়তের দিকেও নিতে পারেন আর আগে কি বলা দিচ্ছে যদি দুইটাই গেল তাহলে মজা দেখতে থাকবা কি হয় কুয়ত কারে হয় এই জন্য আমার কাছে রেওয়ায়ত আছে হুজুরতাম যেদিন জন্ম নিতে বক্কালা ভূমিকায় আল্লাহ মিকাইলের একটা হুজুরতামের জিম্মাদারিকে লাগাই তোমার পাহারা কি করবো জন্ম তো নিয়ে নিচ্ছে আইসা গেছে আসার আগে পাঠায় দিতে নিকায় যাও ওই ঘরে ঢুকো কেন আসতেছে সরকার আসতেছে শাহজাদা আসতেছে আমার মফলুকের ভিতরে সবচেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় পাত্র আসতেছে যে দাঁড়ায় থাকো একে তোমার হেফাজত করতে হবে তুমি দাঁড়াও যা নিকায় দাঁড়ায় আসে চোদ্দ বছর বয়স পর্যন্ত উনি একা একটি হেফাজত করতেন যখন চোদ্দ বছর বয়স পুরা হইবে ওদিন জিবরিল ইসলাম একটা লায়ক হইতেন একজন লাইনে একজন বামে ওই মৃত্যু পর্যন্ত এই দুজন হুজুর ইসলামের সাথে ছিলেন একটা না একাধিক এই জন্য যখন হালিমা সাদিয়ার ঘরে দুধ খেটেছিলেন তো চিহুদিদের এক আলেমের জামান বয়স হবে আড়াই থেকে তিন বছর ইহুদিদের আলেমের জামাত দেখেছে তো এক আলেম দেখে চীনা ফেললে চীনা ইশারা করতে বাকিদেরকে উঁচু হাত আসতাম এই বাচ্চাকে দেখতে তো দেখার সব দিক কাছে এসে যাদের আমিষটা যেটা সবচেয়ে বড় ছিল ওটা বলে ধরছে ওই দুধ খায় যে ভাই দুধ পাই সে দেখতেছিল সব কিছু এখন উল্টে দেখতেছে বলতে আগে পিঠ দেখো পিঠ তো পিঠ দেখতে দেখে অনেকক্ষণ দেখতে হোক মহরে নবুয় তো লাগানোই ছিল ঠিক না নবুয়তের পরে রাখতে না নবুয়তের সময় লাগছে চর্ম থেকে লাগানো দেখতে এবার উল্টাও উল্টাইতে পাল্টাও পাল্টাইতে উপরে দেখো দেখতে নিচে দেখো দেখতে এখন ওই টুট বাড়ি একজন আরেকজনকে বলতেছে আন্না বহু একটি ওইটা একটি ওইটা দেখি ওইটা দেখার পরে এদের আমির যে বড় আলেন সে বলতেছে এইটাই ওইটা এইটাই ওইটা ওই গেছে যে কৃষ্ণ বলতেছে কি যে বলে আমার তো একদল দেখতেছে আলিমার আলিমার জামাই দৌড়িতে দৌড়িতে দৌড়িতে তো আমি সব বলতেছে যখন বলছে তো এরও দুজন এটা করছে এর ভিতরে বিকাল ইসলাম গায়েব করে একজন আরেকজন আইনা হু আইনা হু আইনা হু তো সবচেয়ে বড় বৃদ্ধ আসছে ফতিম ছিল ফতিম ফতিম ছিল ইন্না হু হু ہات پڑھ محمد میرے دوست میرے میرے آتی ওই মেহেজের উপরে যখন মেহান্ন ছিল কদর ছিল কিমত ছিল অস্থির জিনিস সাথে ছিল বলতেছিল যখন মুসাল ইসলাম বলতেছিল বলতে বলতে বলতে বলতে পাশ কাটতে কাটতে কাটতে কাটতে যখন এখানে এসব করছে فقلت فيه نفسا فاخاف ان يقتلون আমার জানের মাসলা কেলেই দাবা করবে আল্লাহ বলে তোর ধারণা কি ইন্দি মা তোমার আরা আমি চললাম আমার কুকুরটা কুদরত দুটা নিয়া যাও দেখি তারা আমার কি করে চল মেহকে নমুনের উপরে বেহান্ন যখন হবে এই জন্য মেরে দোস্ত মেরে ভাইও আজি তো আপনাদের কাছে দরখাস্ত আজকে উন্নতের দুর্দশার দিকে তাকায় আমরা হারায় ফেলছি সব হারায় ফেলছি কদর হারাইছি কিমত হারাইছি কুয়ত হারাইছি কুয়ত হারায় ফেলছি সব হারায় ফেলছি ইমাম মাদ্রাসির কথা সত্য সত্য সত্য সত্য উনি দেখছেন নিজেকে নবুতের উপরে মেহনত যখন নবুত ওয়ালারা যখন ছেড়া দিলে তো তুই মুসিবত দুনিয়াতে আমরা চাপায় দিয়ে যায় কেননা এসব ফেরেস্তাদের পরের উপর দিয়ে হাঁটে তুমি এর উপরে হাত দিবা এর উপরে তুমি হাত দিবা যদি ফেরেস্তা একটু পর এরম ছটা মেরে নেয় তো তোমাকে আর পূজা পাওয়া যাবে যেটা ইমাম ভাসানি এসেছিলেন যে প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের কি প্রেমের প্রেমের খেলা হয়ে গেছে বলতে প্রেমের খেলা কি বলে ওর প্রেমিকার গায়ে আমার জুতা সাদা রাখতে ও সইতে পারে নাই যৌবনই সমস্ত শক্তি আমার কালে বসা আসবে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে নাই অন্য থাপ্পর দিয়ে শান্ত হয়ে গেছে আমাকে যিনি ভালোবাসে উনি চান নিয়ে শান্ত হয়েছে প্রেমের খেলা এটি আল্লাহর কথা মান আদা আলী আলী আলন্ত এই জন্য আমি মাঝে মাঝে বলি বদরের মিথ্যা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইছে নদীকে যখন আল্লাহ বলতেছে ওমা রমাইতা ইদ রমাইতা ওলা কিন্নাল্লাহ রামা ওইখানে আল্লাহ হরিসামকে একটা জিনিস শিক্ষা দিতেন সাহাবা ইকরামকে শিক্ষা দিতেন ওরা আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিতে চেয়েছে সেটা হলো কি যে আপনি ভাবতেন তিনশো তেরো নিয়ে আপনি শিখে যেতেন আপনি মানতেন না না না না আপনি মানেন নাই মাসি তো আমরা তো পুত্র যে আমাদেরকে কেন আনলেন বলে আপনি না আসলে তো ফেরেই জমবে না আপনাকে তো আনছি ময়দানে চাইলা ফেল মানেন লেগা আপনাকে তো মারার জন্য আনি নাই মারব তো আমরা আপনি শুধু খেল জমায় দিলেন তৃতীয় আপনাকে আনছি দর্শকের জন্য দর্শক ছাড়া খেল জমবে না বিদায় আপনি দর্শক হিসাবে আপনাকে আনছি বা ফেল জমানের জন্য আনছি মানব তো আমরা এই জন্য পুরাণ বলতে ফেললে আল্লাহ ফেরেস তাদেরকে বলে দিতে মারবি তো কেমনে মারবি পাখায় মারলে কেমনে মারবি বর্দানে মারলে কেমনে মারবি কোরআনে আসে না কোরআন আমাদেরকে বুঝে গেছে কোরআন আমাদেরকে বুঝে গেছে যে নবুতি ধারার লেহান্নতে যখন লাগবে তখন এদের মারতে হবে না আমরা মারবে হ্যাঁ এদেরকে নিয়ে আল্লাহ খেয়ে জমাবে এজন্য নবতী ধারার মেহান্নের দ্বারা ইনসানিয়তের ভিতরে আয়াত আসবে নবতী ধারার মেহান্ন ছাড়া তুই যারা ছাড়া জিন্দগিতে জমিয়ে আয়াত যেরকম বিলুপ্ত ঠিক নবতী দ্বারা বিভিন্ন ছাড়া ইনসানি জিন্দগিতে ইনসানি জিন্দগিতে হাকিকি আয়াত বিলুপ্ত আর দ্বিতীয় যেটা হাত্তাফি রহমতুল্লাহ লিখেছেন যে ওলামাদের পিছনে তাদের আম্মাতুল্লাহকে আল্লাহ লাগায় দেবে আম্মাতুল্লাহকে ওলামাদের পিছনে কি করবে লাগায় দেবে লাগতে তারা নেয় সত্য নির্দেশ হ্যাঁ হ্যাঁ থাই ভাষায় একটা কথা বলে আর কি বলছেন দুটা যখন এক হয়ে যায় সাপুন খাপ মানে ঠিক মধ্যে লেগে গেছে খাপে খাপে লেগে গেছে আজকে এরকমই আমাদের জিন্দগি চলে আপনাদেরকে জমা করার উদ্দেশ্য যে আমরা ফিরিয়ে আবার ওই ধারায় নবতী ধারার ধ্যান কি একটু কোরআনে বর্ণনা সারা দিন মানুষের পিছনে দৌড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেহারাকে বুঝায় আছে কাপড়কে ফেলে আছে পুরো শরীরে মাটি মাইকা দিতে মানুষের মাপতে মাপতে মাটি মাপতে মাপতে এরকম হয়ে গেছে যে পুরো শরীরই মাটি হয়ে গেছে শুধু দিতে দিতে এরকম হচ্ছে যে পুরো চেহারাই মাটি জমে গেছে থাপ্পর মারতে মারতে এরকম হচ্ছে যে চেহারা আঙ্গুল বসা গেছে রেওয়াজে আছে তো মানে হ্যাঁ পরে যখন সব ঘরে ঢুকে গেছে কাউকে আর কোথাও পূজা পায় না হাতে না গাছে না রুটে না বাজারে না কোথাও খুঁজে পায় না সব ঘুমের ঘুরে ফেরা পড়ছে তখন আল্লাহ মেহান্নতের তর্জ পাল্টায় দিতে কুমিল্লা ইল্লা তর্জ উল্টায় দিতে এইবার আমার সামনে দাঁড়ায় চোখের পানি জড়াইতে থাকেন হেদায়ত তো আমার হাতে আপনার হাতে না দৌড় আপনার সাথে দৌড় আপনি দিবেন সাঁতার আপনার সাথে বিবাহ আপনি করবেন সাঁতার আপনি কাটবেন দৌড় আপনি দিবেন হেদায়ত আপনার হাতে না আমার হাতে রাত্রে উঠা চোখের পানি চড়ান আমরা যাকে পছন্দ হবে ওই পানি দিয়ে তার দিকে চিন্তা করা নিব এরকম চিন্তা করব দুই দিন আগে দুই মিনিট আগে এই দুনিয়া এই কথার ফতুয়া দিতে ছিল যে এই ব্যক্তি কোনদিন হেদায়তের ছোঁয়া পাইতে পারে না উমরের জিন্দগি দুই মিনিট আগে দেখেন কেউ ভাবে নাই যে এই ব্যক্তি পাবে আমি তো বলি যে উমরের কদম বাড়তে ছিল গড়া নেওয়ার জন্য আল্লাহ মোহাম্মদ বাড়তে ছিল উমরকে পাছাড়ের জন্য আল্লাহ রহমত একই কদমে বাড়তে ছিল কি জন্য উমরকে পাছাড়ের জন্য জমিনে পাত্রায় দেওয়ার জন্য জানি কোথায় কল্যাণ এই জন্যই তো বলছিল আগে রাত্রি করলি নামাজ পড়বেন দাঁড়ে আসলামে আচ্ছা কেন আমি আসলাম তারপরে নামাজ ঘরে কি হবে নামাজ বাইকুল্লাহ ছায়া হবে কম বলে আমি জানি আর কম জানবে বলতে সত্য উমর বলতে হ্যাঁ সত্য নামাজ বাইতুল্লাহ ছায়া হবে তাহলে চলেন উঠতে চলতে শুরু করতে হামজা ওরা আমি আল্লাহ রসুলের সামনে দিকে থাকি চল এটা উঠে দেখেন নামাজ হইতে সালাম ফিরে করতে আমি তার ফাঁক আমি আপনি তার পুরো নামাজ করে বুঝতেই হবে তাহলে আমার আশার কি পায় না যাদের উপরে দুইজন শত্রু আসছে দুই মিনিট আগে কাদা ইমান আনতে পারে এই মান আনতে পারে নেহেজে যখন মেহান্ন করছে আল্লাহ এরকম মেলায় দিচ্ছে আমরাও যখন মেহনত এক পয়লা যখন মেহান্ন শুরু করব তো তিন জিনিস আমাদের সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে রেখের মোকাবেলা এটা চির সত্য আল্লাহ হককে দিয়া তাদেরকে মানান না কেন কেন বাতিল হইল ময়লা হক যদি বাতিলের উপরে পরে তো হকের গায়ে ময়লা লাগবে হকের গায়ে কি লাগবে কি লাগবে ময়লা লাগবে এই জন্য আল্লাহ কুলসিত করতে চান না আল্লাহ বলে লড়বো তো লড়বো আমরা লড়বো তোমরা দেখবা তোমরা দেখবা এই জন্য টাকা দেখেন আপনি অতীত দেখেন অতীত দেখেন অতীত مجھے آپ مقابلہ ہے مجدد سب جو آتے ہاں؟ آتے ہاں تاریخ نہیں مجھے آتا شہر کی آئی نا کا مقابلہ ہے ہاں ہم لوگ آپ کو مقابلہ ہے کتنا تین تین مقابلہ ایسا উনি জানেন যে আমার সাথে তিন জিনিস আছে আল্লাহ কুদরত কুয়ার মোকাবেলা করার জন্য যথেষ্ট আর কোনো মোকাবেলা লাগবে না কিন্তু হ্যাঁ মেহেন্দ যখন নেহেজে নবুয়তে হবে তখন আল্লাহ ফল দেখা আসবে এই জন্য নবীদের টার্গেট থাকে উন্মত নবীরা উন্মতকে সামনে রেখা ব্যথা নিয়া ব্যথা এক ফিকির নিয়া সমাজ দিনকে এক করে দেন এই জন্য ইসলাম বলছে ওই জামানা আমার মনে আছে যেই জামানায় মানুষ আমার মুখে থুতু দিতে ওই জামানা আমার মনে আছে যেই জমানায় মানুষ আমার উপরে মাটি মারছে ওই জমানা মনে আছে যেই জমানায় মানুষ আমাকে থাপ্পড় দিতে ওই জমানা মনে আছে উটের কুচুরি আমার মাথায় দিতে ওই জমানা মনে আছে রশি গলার ভিতরে দিয়ে আমাকে ফান্দা দিতে ওই জমানা মনে আছে কাটা আমার কাজটা বিছায় দিতে ওই জমানা আমাকে আল্লাহ দেখাইতে যে দুটো কেউ মাটিতে পড়তে দেয় না বলে আকাশের চাঁদকে দেখতেছি আর জমিনের যাদের কোন সিদ্ধান্তে পৌঁছলাম বলে বলে কামার ইচ্ছা বা আকাশের চাঁদে তো চাঁদ জমিনের চাঁদে কোন চাঁদ নাই তো জাবের বলতেছে জাবের রবি বলতেছে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট এই ব্যক্তিটা ছিল কিন্তু আজকে একটি স্ত্রীও আমার কাছে আমার জানো না নবুতের মেহান্নতের ভিতরে আমরা এটা রেখে এই জন্য মেরে দোস্ত আমাদের মাকাম উঠা আমাদের কদরও ছিল আমাদের কিমতও ছিল আমাদের তাকতও ছিল সব আমরা হারায় ফেলছি নেহকে নবুয়তের মেহান্নকে ছাড়ার কারণে যে নেতা আল্লাহ আমাদের হাতে দিয়া দিতেন রাত্র লম্বা হয়ে যেতেছে কথা লম্বা হয়ে যাবে যার কারণে শয়তান এই নেজামকে ইস্তেমাল করতে শয়তান ও দাওয়াতের নিজামকে ইস্তেমাল করতে শয়তান ও অতি নিজামকে ইস্তেমাল করতে ইন্না শয়তান ইউহি بعضهم الى بعض زخرف القول غرورا আর শয়তান ও দাওয়াতের নিজামকে ইস্তেমাল করতে এই জন্য শয়তান বলবে ইন্নি দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া শয়তান ওই দাওয়াতের নিজামকে ইস্তেমাল করা আজকে বিজাতি বিজাতি মুসলমানের দিল পর্যন্ত পাল্টায় মুসলমানের ঘর পর্যন্ত পাল্টায় দিচ্ছে মুসলমানের জিন্দগি পর্যন্ত পাল্টায় দিতে মুসলমানদের কষ্টে কষ্টে পাশাতে ওই জায়গায় নিয়ে পৌঁছতে যেখানে হুজুরাম বলেন আসবে আমার উম্মত উলামা আর এলেমে এলাহি থেকে দৌড়াবে থাকবে সেটার প্রয়োজন মনে করবে না আল্লাহ সবচেয়ে বড় শাস্তি আমার উন্মতকে যেটা দিবে আল্লাহ নাচকে ইয়াকুরুজুবিনা দুনিয়া এটাই ইমান ইমান সারা দুনিয়া থেকে চলে যাবে কেন হেতারাতে ওলামায় হক কুফর ইস্তেহদায় ওলামায় হক কুফর কুফর না হ্যাঁ ফতুয়া করেন লেখা সাহস আছে ফতুয়া তবে করতে পারবেন পারবেন কিন্তু হ্যাঁ ওলামায় হক তাদেরকে ইস্তেহদা করা কুপর হেকারত করা কুপর কয়জন মানুষ রিক্সাওয়ালা পর্যন্ত আলেদের গালি দিয়া ক্রেডিট নেয় ক্রেডিট কি বলেন নেয় হ্যাঁ রিক্সাওয়ালা দিয়ে ধরুন কেন মেরে দোস্ত কেন হলো নেহেছে নবুতের আবার আল্লাহ নাফাহাত পাঠায় দিতে ইল্লালি রব্বিকুম ফি আইয়ামি আমরা যদি উঠি আর এটার উপরে ধারাই বহুত মশুর মাকামাত আমার এই চোখে দেখি আমার দুই পায়ের মাটি মারাইছি আর চোখের জলে বুক নির্জলে বসা বসা বাঁচাইছি বহু চোখের জল আমার বাঁচতেছে চোখের জল বহুতবার করছে এখনো মাঝে মাঝে কোনো কথার উপরে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না বহু জায়গা পাড়াইতে যে আমার চোখের পানি আমার চোখ বাড়ছে আমি একটা একটা হিন্দি বাইরে কাঁদছি যে আল্লাহ কি দেখেছে তুমি আমাকে এখানে নিয়ে আসলো যাদের মশুর ছিল আবু আবদুল্লাহ মন্দুরুদ্দিন গ্রাম যে আবু আবদুল্লাহ মন্দুরুদ্দিনকে কে রাখছি যার হাত তো কোনো তিরত খালি জমিনে আসতো না ya harfi ile bunu kale giriyordular. যে হাদিসের সব আকাশ পর্যন্ত কাপড়া ফেলত মুর্দা পর্যন্ত চিন্তা হয়ে বসে যেত কেউ হুসাইন আহমদ সাদারি হামায়াতুল নবী মামাতুল নবী রিয়াজুল জান্নাতে হাদিস পড়তে গেলে টক্কর হয়ে গেছে আরবদের সাথে হায়াতুল নবী না মামাতুল নবী যখন পড়াইতে পড়াইতে সতেরো দিনের মাথায় মানে নাই তখন রোজার দিকে ইশারা করে বলছে উন্দুর হায়াতুল নবী মামাতুল নবী তাকে আজাদ হায়াতুল নবী না মামাতুল নবী রোজা পাক আল্লাহ রসুল বৈশা মুচকি মুচকি হাসতে ওই কস্তুর গ্রাম যখন পাড়াইছি আলবান গ্রাম যখন পাউরিয়া চড়ছি ওই বড় বড় আমাদের গ্রাম যখন চড়ছি আমি তখন আমার চোখের চলে খুব বাঁচতে কোথায় নিয়ে আসতো তুমি আমাকে যে পোখারি এলাকা দেখার পরে পাগল কোথায় নিয়ে আসতো যার অবস্থা এরকম যাদের যন্ত্রের গৌরব ছিল সব বিলুপ্ত হয়ে গেছে কেন মেরে দোস্ত নেহকে নবুতের মেহান্নত হাকিকি ওয়ারেসরা ছেড়া দিয়েছিল সারা তেমনি জমানা করাই ছিল করাইতে করাইতে করাইতে করাইতে করাইতে ওই জায়গায় হিসাব করছে যেটা হাকিকতের রূপ দিয়ে আনিতে এই জন্য মেরে দোস্ত আপনাদের কাছে দরখাস্ত আপনাদের কাছে দরখাস্ত আপনাদের কাছে দরখাস্ত একটু উঠেন আপনারা যদি আবার চান আবার নেহেকে নবুয়তে যে যে জায়গায় আছেন ওই চতুর্দিকে যদি আপনারা কদম ফালাইতে শুরু করেন সকাল বিকালকে এক করে আর রাত্রে উঠলে যদি চোখের পানি ছড়াইতে থাকেন আল্লাহর কাছে কতগুলি পবিত্র উত্তর করতে কোনো সময় লাগে না আমরুহু বাইনাল কাফি ওয়াল নূর ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু ফায়াকুল আল্লাহ এখনো ওই বিপদের সামনে আছে আগেও সেই বিপদের সাথে ছিলেন আগেও যেরকম ছিলেন এখনো এরকম আছেন আর বিপদ আজারি সেও আজারি ওটার ভিতরে কোনো কমি নাই কোনো তব্দিল নাই কোনো তব্দিল নাই কোনো কিছু নাই শুধু আমাদের তারা হওয়ার জন্য বুঝে বুঝাইতে পারলাম কি পারলাম না আল্লাহ জানি আপনাদের দিলের লেখাপাত করলো কি করলো না এখন যদি আমরা দাঁড়ায় এইভাবে দেখানো শুরু করি আল্লাহ পরদিন পরিষ্কার করতে পরিবর্তন করতে আমরা তাকে সময় লাগবে কি বলেন হ্যাঁ? লাগবে না তো এই জন্যই আমি আপনাদেরকে এই কথা বলবো না যে আপনারা সালের জন্য বাইরে আয়ান তিন জন্য বাইরে আয়ান নাম নির্ণয় করবো যে আপনি যেই জায়গায় করা মানুষকে বুঝান যে এলেন তার জিন্দিগিতে কত জরুরি তাকে বুঝান আসল হায়াত তার কোথায় লুকাই দেওয়াতে তাকে আল্লাহ রাস্তায় বাহির করেন তার জান মালকে সহি জায়গায় ইস্তেমাল করা তাকে বাহির করেন যখন সে দিনের জরুরত খুঁজে আসবে হাকিরি হায়াতের তাজ যখন পাবে তো ওই জামানা দূর না যারা আমাদের জুতাকে চাটবে জুতা চাটবে জুতা এমনি বলে আবদুল্লাহ মুবারক এমনি বলেন নাই ফোজাইল নেয়াজ রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ আলাই জবাবে উনি এমনি বলেন নাই আমি আপনাদেরকে শুধু আশ্বাস কইরা শুনে গেছি তর্জমা আমি করতে পারবো না আশ্বাস শুধু আমি কইরা আপনাদেরকে শুনে গেছি যে উনি কোন আশা কোন আশার লেখছিলেন উনি আমি আপনাদের খালি পয়লা শুনে গেছি শুধু পয়লা জবাবে ওনাকে বোঝাইলে মেয়াজ লিখছিল যে আমাদের সাথে চলে আসো কোথায় তুমি মুবারক কোথায় করতে তো তো ওনার আশার ছিল ইয়া আবেদাল হারমাইনি লাউ আমতাসানা لا علمت أنك بالعبادة تدعو يا من كان يصدق خده بدموعه فنحورنا بدمائنا تتخدق أو كان يتعب خيله في باطل فخيولنا يوم القريحة تتعب ريح العبير لكم ونحن عبيرنا رحد رحد السنابل والغبار أطيب لقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب لا يستقي خير في سبي خير في لا يحتوي غبار خير الله في أنفه امرئ ودخان نار تذهب هذا كتاب الله هذا كتاب الله ينطق بيننا ليس الشهيد بميت لا يكذب এটা ছিল ওনার শেষ জবাব ছিল জবাব জবাব সোজাই রহমতুল্লাহ আলহ যেটা আমি ছুটে নিয়েছিলাম দুটাকে বুঝে দিতে সুরাহাদের মেহান্নত আর রাহকে নবুয়তের মেহান্নত মুবারকের কাছে লেহাকে নবুয়তের মেহান্নত ছিল তো মুবারকের জবাব দেখেন কিরকম জবাব আমি দৌড়ের পেছনে দৌড়েছি উম্মতকে সামনে রেখা যখন আমরা দৌড়াইতে শুরু করবো উম্মতের ছায়া আমরা পাল্টায় দেবে তখন মেরে দোস্ত দেখবেন জিন্দগির লুৎফার মজা কাকে বলে এই জন্যই একটা জমানা ছিল যখন জমানা হাত থেকে চলে গেছে সব বাকিরা চলে গেছে খোঁজ মাহাবির শিকার আমরা হয়ে গেছি খোঁজ মাহাবির রাগ হয়েন না আমরা একটু বাঁক আর খোঁজ মাহাবির শিকার হয়ে গেছি এইভাবেই চলবে না না না না যদি পল্টাইতে হয় নেতামের খোদাবন্দিতে তো নেহেজে নবুয়তের উপরে মেহনতের জন্য যখন আমরা কদম উঠাবো তো ইনশা আল্লাহ রাত্রে শুয়া থাকবো সকালে উঠা দেখবো আল্লাহ সারা আলোকে পাল্টায় আর ইন্না লাইসা আল্লাহ এটা ওর জন্য কোনো কঠিন না সহজ এই জন্য আপনাদের কাছে আমার দরকার যতজন ওলামা একরাম আসছেন একটা তো প্রথম দরকার আমাদের সামনে চোর আসতেছে বিস্তারিত আপনাদেরকে এই কথা বলতে আমার লজ্জা লাগে যে আমি আপনাদেরকে বলবো আপনারা জোরে যাবেন কিনা কেননা জোরে আপনারা যাবেন আপনাদেরকে তাস্কিল করব এটা আসলে সমুচিত না আপনারা তো যাবেনই এটা তো কোনো সন্দেহ নাই কি বলেন হ্যাঁ হ্যাঁ কেননা বিয়া যাদের সেই যদি মন্ত্রীতে না থাকে হ্যাঁ যার বিয়া সে যদি মন্ত্রীতে না থাকে দ্বিতীয়ত হলো চার মাস ওয়ালাদের আর ওলামা একরামের জোর রাখাই এই জন্য ওলামাদের কোনো শর্ত রাখা হয় রাখাই তো নাকি আলিশার ওলামাদের শর্ত কোনো শর্ত নাই এমনিও পারবে এক চিল্লা না হলেও ওলামাদের কিন্তু দ্বিতীয় আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব যে এখনো আমাদের হাতে কিছু সময় আছে আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে আপনাদের বাহির হওয়া আপনাদের কাছে এটার ব্যাপারে আমার কাছে কোনো ইসলাম নেই কেন আমার লজ্জা লাগে ওলামা একরামদেরকে বাহির হওয়ার তসবির করছে তারা তো বাহির হয়েই আছে ভিতরে তো নাই বাহিরই তো আছে তো মুসলিম দেওয়া বাহিরে আছে হ্যাঁ আমি একবার পড়ছিলাম সকিনারা স্বামীর সাথে ঈদ করা হলো না ওটা আমার এখনো মনে আঘাত করে ঢাকা শহরে ইমামতি করে যখন ঈদের নামাজ পড়ায় ফেলতে যায় তো বউ সারাটা জীবন দেখাইছে যে জামার সাথে একটা ঈদ করতে পারি কিনা স্বামীর সাথে কিন্তু ঈদ কি করে করবে সে তো ঈদ পড়ায় তারপরে বাড়িতে যায় তো যে লেখছে সে কোনো লম্বা কাহিনী দেখার পরে লেখতে নাম দেয় না শুনতে আর কি যে সবিনা স্বামীর সাথে ঈদ করা হলো না সে বলে গেছে কিন্তু পীরের আশার পুরা হয় না যে স্বামীর সাথে ঈদ করবে সকালবেলা শ্যামাই পাক করা নিজের হাতে কিছু একটা পাক করা নামাজে যাওয়ার আগে নিজের হাতে স্বামীর মুখে তুলে দিবে এটা মৃত্যু পর্যন্ত তার আর কপালে ঘটে নাই কেননা স্বামী তো ঢাকা শহরে ইমামতি করে ঈদের নামাজ পড়ায় বাড়িতে যায় তার ঈদ তো দেখতে দেখি বাঁচিবে ঠিক না আপনার তো বাঁচিয়ে হওয়াই আছে কিন্তু আমি আপনাদের এই চাকরি করবো না যে আপনারা চলেন এটা আপনাদের উপরে ছেড়া দেওয়া আপনারা যদি বলেন যে না আমিও বাসিন পাবো আর এই আমার সাধারণ মানুষগুলা যাদের দিনের ভিতরে তলব নিয়ে আসবে এদেরকে আমি বাসিন ফেরা হাতের কলমে আমি এদেরকে শিখাবো দিন হাকিকতে কি জিনিস আমি হাতে কলমে শিখাবো এদেরকে তাদের সাথে বাকি দেয়া এটা আপনাদের ব্যাপার এটার ব্যাপারে আপনি নিজেই বলতে পারেন আমি কোনো তাস্কির করবো না আমি বরং আপনার উপরে ছেড়া দিলাম যার মনে যায় যে আমি এই করা মানুষগুলোর ভিতরে যায় বাতিল হইয়া এদেরকে হাতে কলমে তিনি শিখাবো কলেমা ক্ষতি করাবো এদেরকে মোটা মোটা যেটা না হইলেই নয় এটা আমি শিখাবো এটা আপনি নিজের পক্ষ থেকে যদি আপনারা দাঁড়ায় আপনাদের উপরে আমি ছেড়া দিলাম এটা আমার তাস্কিল না আমি যেটা তাস্কিল এটা আমি করব কি বলেন এখন আমরা নিজের দিকে কে এরকম চাই হ্যাঁ আমি আর কোনো বলে মানুষটির সাথে গিয়া এদেরকে হাতে কলমে আমি শিক্ষা দিব হাত উঠেই হবে তারাই কি হবে ইনশাল্লাহ আমরা সুযোগ করে এদের সাথে বাকি হব হ্যাঁ হ্যাঁ আপনার তো ইনশাল্লাহ তো তালাকও হয় না মেরে তো এরকম কিন্তু আমি আপনাদের কাছে যেটা তাকিদ করব যে প্রত্যেক আইনমায় তাকিদি যে এরকম আছে যে আমি জিম্মায় নিলাম আমি এক্সটেমা পর্যন্ত জোর এখন বিশ তারিখে আগামী শুক্রবারে এখন যতটুকু ভয় হবে কিন্তু এক্সটেমা জানুয়ারির কত তারিখে চব্বিশ তারিখে এস্তেমা পর্যন্ত আমি মেহান্নত করলাম আমার মেহান্নতে আমার জিম্মায় আমি নিলাম আমি একটা জামা নিজের মেহান্নতের মাধ্যমে তৈরি করা এস্তেমাতে আমি পেশ করবো এরকম কে আছেন এটা আমি আপনাকে করব যে ওই পর্যন্ত মেহান্নত করা আমি নিজের জিম্মায় নিলাম আমার মসজিদ আমার মাদ্রাসার চতুর্দিকে আমি মেহান্নত করা আমার দেহান্নতারা কাজার মাধ্যমে আমি একটা জবাব তৈরি করা ইস্তেমার জন্য নগদ নকল এটা দ্বারা এটা আমি আপনাদের কাছে যাব যে কোন আইনটায় মাথা দিবি কোন হুজুর এরকম আছেন ছিলেন সবাইকে আপনি এটা আমি আপনাদের কাছ থেকে যাব যে আমি আমার মসজিদের আপনাদের হান্নত করা আমি নিজের জিম্মায় একটা জামাত আমি এই বছরে রেহান করে আল্লাহর কাছ থেকে চায়া তৈরি করবো চাই বারো জনের হোক চাই দশ জনের হোক চাই পনেরো জনের হোক আমি তৈরি করবো আর তৈরি করে আমি ইজতেমার জন্য নিচে যাব এবং নগদ যায় আমার এলাকার ভিত্তায় ফেলা দিব যে হা দা কাত্রি এটা আমার কামাই দিয়ে আসছিলাম কেরকম কেটে আছে প্রতিষ্ঠা বন্ধুরা আছেন আল্লাহ কবুল করেন আরো বলি আরো বলি আরো বলি আসলে ধরে দোস্ত সত্য কথা আমার কথাগুলো আপনারা একটু রাত্রে দিয়ে চিন্তা করে দেখবেন একাই আমি আপনাদের সবাই বন্ধু কারো আম বয়সী কারো একটু বড় কেউ আমাকে হয়তো একটু দু এক বছরের বড় হবেন এছাড়া আমি আপনাদের বন্ধু মানুষ অনেক পরিচিত আমি আমার দিলের ব্যথা ব্যথা বাস্তব আমি কোনো ব্যথায় কাটাই কারণ আমি আপনাদের অনেকবার বলছি যখন আমি এই আয়াত করি তো আমি পাগল হয়ে পাগল আমার বউ এখন আমাকে বলতেছে বহু বছর পরে আমার দোয়া কবুল হয়েছে আমি জিজ্ঞেস করছি কি দোয়া কবুল হয়েছে যে বহু বছর পর্যন্ত তুমি এই সিজনে আসলে চিটাগান থেকে ঢাকা বাসে নাই না আরেক গাড়িতে আবার তুমি আরেক জায়গায় যেতেছো এই সিজনে তো আমার দোয়া কবুল হয়েছে এই বছর তোমার পুরা ওয়ার্ক পেন্ডিং হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমার দোয়া কবুল হইতে আর এরকম জিনিস এরকম ছুটি দোকান থেকে পাইতো যে আমি এখন তোমাকে চব্বিশ ঘন্টা ঘরে পাই এটা আমার দোয়া কবুল আমি যখন এই আওয়াজ করি আমি পাগলের মতো হয়ে যাই যে নবীদেরকে কাজ করে দাঁড়া করাবে ওরা নবীদেরকে আমরা কাজ করে দাঁড়া করে জিজ্ঞেস করাবো যে দিন কতটুকু তুমি পৌঁছেছ তো আমার অবস্থা কে আমাদের দিন কি হবে আমি তো ভাবিয়া আমাকে কি জিজ্ঞেস করাটা করবে এই জন্য আপনাদের কাছে দরকার যারা আপনারা আসছেন তারা আজকের টিকা চব্বিশ তারিখ এখনো এক মাসের বেশি সময় আছে হ্যাঁ? পঞ্চাশটা মসজিদ আছে তিন হালকায় যদি আপনারা নিয়োগ করেন যে আমরা এই কয়েকদিনের মেহান্নতে আমার তো বিশ্বাস আপনাদের সামান্য মেহান্নতে জানান করে রয়েছে আপনি আমাদের দুজনের দরকার আছে কি বলেন